আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মিরাজের রাতে আমি মুসা সাল্লাম এর দেখা পেয়েছি আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন বলেন নবী সাল্লাহ সাল্লাম মুসা আল্লাহ সাল্লাম এর আকৃতি বর্ণনা করেছেন মুসা আল্লাহ সাল্লাম একজন দীর্ঘ দেহধারী মাথায় কোকড়ানো চুল বিশিষ্ট যেন শানুয়া গোত্রের একজন লোক নাবি সাল্লাহ সাল্লাম বললেন আমি সাল্লাহ সাল্লাম এর দেখা পেয়েছি অতপর তিনি তার চেহারা বর্ণনা করে বলেছেন তিনি হলেন মাঝারি গরনের গৌরবর্ণ বিশিষ্ট যেন তিনি এইমাত্র হাম্মামখানা থেকে বেরিয়ে এসেছেন আর আমি ইব্রাহিম আল্লাহ সাল্লামকেও দেখেছি তার সন্তানদের মধ্যে আকৃতিতে আমি তার অধিক সদৃশ নবী সাল্লাহ সাল্লাম বলেন অতপর আমার সামনে দুটি পেয়ালা আনা হলো একটিতে দুধ অপরটিতে শরাব আমাকে বলা হলো আপনি যেটি ইচ্ছা গ্রহণ করতে পারেন আমি দুধের বাটিটি গ্রহণ করলাম আর তা পান করলাম তখন আমাকে বলা হলো আপনি ফিতরত বা স্বভাবকেই গ্রহণ করে নিয়েছেন দেখুন আপনি যদি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত